على كل شيء قدير তারা কি আল্লাহ ব্যতীত অপরকে অভিভাবক স্থির করেছে পরন্তু আল্লাহ তো একমাত্র অভিভাবক তিনি মৃতদেরকে জীবিত করেন তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান وما اختلفتم فيه من شيء فحكمه إلى الله ذلكم الله ربي عليه توكلت وإليه أنيب তোমরা যে বিষয়ে মতভেদ করো তার ফায়সালা আল্লাহর কাছে সোপর্দ ইনি আল্লাহ আমার পালন কর্তা আমি তাঁরই উপর নির্ভর করি এবং তাঁরই অভিমুখী হই فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য যুগল সৃষ্টি করেছেন এবং চতুষ্পদ জন্তুদের মধ্য থেকে জোড়া সৃষ্টি করেছেন এভাবে তিনি তোমাদের বংশ বিস্তার করেন কোনো কিছুই তাঁর অনুরূপ নয় তিনি সব শোনেন সব দেখেন له مقاليد السماوات والأرض يبسط الرزق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 রয়েছে কঠোর আজাব الله الذي أنزل الكتاب بالحق والميزان وما يدريك لعل الساعة قريب আল্লাহ সত্য সহ কিতাব ও ইনসাফের মানদণ্ড নাজিল করেছেন আপনি কি জানেন সম্ভবত কেয়ামত নিকটবর্তী يستعجل بها الذين لا يؤمنون بها والذين آمنوا مشفقون منها ويعلمون أنها الحق ألا إن যারা তাতে বিশ্বাস করে না তারা তাকে তরিত কামনা করে আর যারা বিশ্বাস করে তারা তাকে ভয় করে এবং জানে যে তা সত্য জেনে রাখো যারা কেয়ামত সম্পর্কে বিতর্ক করে তারা দূরবর্তী পথভ্রষ্টতায় লিপ্ত রয়েছে من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها نؤته منها وما له في الآخرة من نصيب যে কেউ পরকালের ফসল কামনা করে আমি তার জন্য সেই ফসল বাড়িয়ে দেই আর যে ইহকালের ফসল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 দেন এবং নিজ বাক্য দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন নিশ্চয় তিনি অন্তর্নিহিত বিষয় সম্পর্কে সবিশেষ জ্ঞাত وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون ويستجيب الذين آمنوا وعملوا الصالحات ويزيدهم من فضله والكافرون لهم عذاب شديد তিনি তার বান্দাদের তাওবা কবুল করেন পাপসমূহ মার্জনা করেন এবং তোমাদের কৃত বিষয় সম্পর্কে অবগত রয়েছেন তিনি মুমিন ও সৎকর্মীদের দোয়া শোনেন এবং তাদের প্রতি স্বীয় অনুগ্রহ বাড়িয়ে দেন আর কাফিরদের জন্য রয়েছে কঠোর শাস্তি ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير যদি আল্লাহ তার সকল বান্দাকে প্রচুর রিজিক দিতেন তবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত কিন্তু তিনি যে পরিমাণ ইচ্ছা সে পরিমাণ নাজিল করেন নিশ্চয় তিনি তার বান্দাদের খবর রাখেন ও সবকিছু দেখেন وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد মানুষ নিরাশ হয়ে যাওয়ার পরে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং স্বীয় রহমত ছড়িয়ে দেন তিনি কার্যনির্বাহী প্রশংসিত ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير তাঁর এক নিদর্শন নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং এতদু ভয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন তিনি যখন ইচ্ছা এগুলোকে একত্র করতে সক্ষম وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল এবং তিনি তোমাদের অনেক গোনাহ ক্ষমা করে দেন وما أنتم بمعجزين في الأرض وما لكم من دون الله من ولي ولا نصير তোমরা পৃথিবীতে পলায়ন করে আল্লাহকে